الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا রাজধানীর কেন্দ্রস্থলে আল আমিন জামে মসজিদে উপস্থিত নারী ও পুরুষ মুসল্লিয়ানগণ শিরক বেদাত কুফুরি ইত্যাদি থেকে আমাদের বাঁচা দরকার কেননা তহিদের বিরুদ্ধে শেরক ইমানের বিরুদ্ধে কুফুর সুন্নাতের বিরুদ্ধে হল বেদাত দুটি একত্রে অবস্থান করে না শেরেক থাকলে তো হেদ থাকে না কুফুর থাকলে ইমান থাকে না বেদাত থাকলে সুন্নত থাকে না আজকে যেহেতু এমন একটা দিন যে দিনে বেদাতের চরম মহড়া চলছে কাজেই এই পাঠ এই অংশটি নিয়ে আজকের বক্তব্য সীমাবদ্ধ রাখার চেষ্টা করব আল্লাহ আজিজ বেদাত শব্দের অর্থ নতুন বেদা যে কোনো নতুন কিছুকে বেদাত বলা হয় আসমান জমিন ছিল না আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন এটা বেদা মা কুন্তু বেদা আমিনা রসুল রসুলদের মধ্যে আমি প্রথম নই আমার আগে বহুত রসুল ছিলেন এই অর্থে বেদাত প্রত্যেক নতুন সৃষ্টি নতুন উদ্ভব নতুন তৈরি যা কিছু সবকিছুই বেদাত বেদাতের কতগুলা শ্রেণী একটি হল শরীয়তের দিক থেকে আরেকটি হল আবিষ্কারের দিক থেকে আরেকটি হল উৎপত্তিগত দিক থেকে আসমান জমিন ছিল না আল্লাহ গুলার উৎপত্তি ঘটিয়েছেন জানিয়ে দিয়েছেন আমি করেছি প্রথম দুই আবিষ্কারের দিক থেকে এই মাইক্রোফোন মোবাইল এই লাইট ফ্যান এটা হলো আবিষ্কার মানুষের উদ্ভাবন এগুলো তিন শরীয়তের বেদাত যেগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি যেগুলা করার অনুমোদন তিনি দেননি যেগুলার কোন ভিত্তি বা ভেলু শরীয়তের দিক থেকে তখন ছিল না ইত্যাদি সব বেদাত আমাদের আজকের আলোচ্য বিষয় হলো এই তিন নম্বর বিষয়টি যেহেতু নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আমাদের রসুল নবী শরীয়তের প্রবর্তক আমি ওই মার্কনি নিউটন আইনস্টাইনের বৈজ্ঞানিক থিওরি আমি জানিও না তেমন একটা প্রাসঙ্গিক কখনো একটু একটা নেই তার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে ওগুলো আজকে আমার আলোচ্য বিষয় নয় আর আপনারা ওগুলা শোনার জন্য আসেন না এখানে এসেছেন নবী মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের শরীয়তের বিষয় শুনতে প্রাসঙ্গিক যদি আসে সেটা অন্য বিষয় কিন্তু ওটা মৌলিক নয় কাজে নবী সাল্লাহ আলী সাল্লাতামের শরীয়তে এবং দিনে যেটা বেদাত সেটা হলো নবী সাল্লাহ আলিয়াস্লাতামের যুগে যে শরীয়ত দিন এবং আমল ছিল না সেটার উদ্ভব ঘটানো উৎপত্তি ঘটানো এবং সেটা প্রচলন করা এবং সোয়াবের কাম হিসাবে সেটাকে সমাজে চালিয়ে দেওয়া এবং সেগুলার প্রতিনিধিত্ব করা আমল করা এগুলা হলো কি বেদাত সোজা কথা এর মধ্যে আবার কতগুলো ভাগ করে বসেছেন সেটা হল বেদাতে হাসানা বেদাতে সৈয়া আল্লাহ নবী প্রত্যেক খুতবায় বলতেন কুল্লু বেদাতেন দলালা প্রত্যেক বেদাতি গোমরাহি আর আমরা বললাম যে না বেদাতের মধ্যে আবার হাসান আছে বেদাতের মধ্যে আবার সাইয়া আছে নবী সাল্লাল্লাহু সাল্লাম কেন প্রত্যেক খুতবায় এটা বলতেন এর অর্থই হলো মানুষ লোভী ধর্ম যাজকেরা ধর্ম নিয়ে যারা কাজ করেন চিরজীবন ইহুদিদের মধ্যে খ্রিস্টানদের মধ্যে দেখা গেছে তারা মূল কিতাব বাদ দিয়ে নিজেরা নিজেদের উদ্ভাবিত জিনিসগুলাকে সমাজে ছড়িয়ে দিয়ে আয় উপার্জনের পথ ধরেছে এবং মানুষকে পথভ্রষ্ট করেছে এটা পরিষ্কার কাজে আল্লাহ নবী বারবার প্রত্যেক খোদবায় জম সমষ্টির মধ্যে জানিয়ে দিয়েছেন কুল্লু বেদাতেন দালালা আগের উম্মতের যাজক তাদের পণ্ডিতদের মতো তাদের হুজুরদের মতো তোমরা এই সকল কুকর্ম কখনো করবে না পদ বন্ধ এবং এখানেই কল্যাণ এখানেই কল্যাণ এখানেই মঙ্গল এখানে খায়ের রয়েছে আপনাকে অনুমোদন দেওয়া হয়নি যা আছে কোরআন হাদিসে তা প্রচার করতে বলা হয়েছে প্রতিষ্ঠিত করতে বলা হয়েছে আমল করতে বলা হয়েছে আপনাকে বানাইতে বলা হয়নি ইত্তেবা করতে বলা হয়েছে ইবতেদা করতে বলা হয়নি মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাওয়া বিদআ আমার এই দিন আমার এই শরীয়তের মধ্যে যে নতুন কিছু উদ্ভাবন করবে আবিষ্কার করবে প্রচলন করবে সোয়াবের নামে কোনো কার্যক্রম চালিয়ে দিবে সেটা প্রত্যাখ্যাত রেজেক্টেড সোজা কথা শাস্তি তো জাহান্নাম সেটা আছে সেটা তো আমরা জানি এখন ওনারা আবার কতগুলা ভাগ করে নিয়েছেন এটা হলো সুন্নতে মুহাম্মদ আরেকটা আছে সুন্নত উম্মত নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম সুন্নত এক জিনিস এবং উম্মত যেটাকে ভালো মনে করেছেন সেটাও আবার আরেক সুন্নত উদাহরণস্বরূপ দিয়েছেন বই পুস্তক না হয়ে বলতে চাই না উদাহরণস্বরূপ বলেছেন যেরকম মিলাদ যেরকম খতম ইত্যাদি ইত্যাদি যেগুলা আছে এগুলা হলো সুন্নতি উম্মত উম্মত এগুলাকে সুন্নত হিসেবে চালিয়ে দিয়েছে আচ্ছা দলিল হিসাবে বলছেন যে মান সন্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামাহ ومن سن سنة سيئة فله وزرها وزر من عمل به إلى يوم القيامة যে ব্যক্তি একটি উত্তম সুন্নত চালিয়ে দিবে তার জন্য একেবারে তার জন্য সব এবং তার দেখা দেখি বা তার এই উদ্ভাবনের কারণে যারা এর উপর আমল করবে তারও কেয়ামত পর্যন্ত সব হবে আবার মুসলিম শরীফের হাদিস সাহি মুসলিমের হাদিস যে ব্যক্তি একটা সুন্নাতে সাইয়া খারাপ সুন্নত প্রচলন ঘটাবে সেই খারাপ সুন্নতের উপর আমলের কারণে এবং তার দেখা দেখি যে আমল করবে তার কারণে কেমন পর্যন্ত তার গোলা হতে থাকবে এখানে সুন্নতে হাসানা আর সুন্নতে সহিয়ার কথা বলা হয়েছে আপনি বেদাতে সহিয়া পাইলেন কোথায় এখানে বেদাতে হাসানা পাইলেন কোথায় আপনি মসজিদের মধ্যে গরিব লোকেরা এসেছে আল্লাহ বলে কে কি দান করবে করো সবাই যার যা ছিল দান করলেন আল্লাহ নবী বলে মানসান্না সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা যারা এই দাতে নতুন সুন্নাত কায়েম করে গরিব দুঃখীকে দান করার জন্য সব একত্রিত দান করে আর আল্লাহ নবী ওখানে উপস্থিত সেখানে বেদাতের তো প্রশ্নই নাই আল্লাহ নবী যেটা করবেন সেটাই সুন্নত এখন আল্লাহ নবী করলে সুন্নত হবে আর হুজুরে করলে একটা সুন্নত হয়ে যাবে নাকি হুজুরের জন্য বেদাত আল্লাহ নবীর জন্য কি কত ভাবে বিভ্রান্ত করে কোনটা কোন জায়গায় নিয়ে ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু তারাবির জামাত দেখে তারাবির সালাত এই বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হয়ে হচ্ছে আল্লাহ নবী মাত্র তিন তিন করেছেন কম বেশি আবু বকর দীর্ঘ সময়ে কোন সালাত তারাবি মসজিদে হয় নাই অমর রাদিয়াল্লাহু তাআলা যুগে দেখা গেল যে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত ভাবে পড়ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা জামাতের ব্যবস্থা করে দিলেন ইমাম দিয়ে পরে রাত্রে বেড় হয়ে দেখলেন সুন্দর জামাত হচ্ছে আল ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু বললেন নিয়ামাতুল বিদআতু হাদি এটা কত সুন্দর বেদাত এখান থেকে তাহলে বের করলে বেদাতের মধ্যে তাহলে হাসানা আছে আরে ভাই আল্লাহ নবী তিন দিন করেছেন এটা নতুন উদ্ভাবন নয় আল্লাহ নবী স্বয়ং ইমামত করেছেন মসজিদে নববীতে পাবলিকের অতি উৎসাহ দেখে আল্লাহ নবী বললেন যে পাঁচ আত্ম ফরজ আছে এখন তোমরা যদি অতি উৎসাহ প্রকাশ করো হয়তোবা আবার অতিরিক্ত হয়ে যাবে তোমাদের উপর চাপ হয়ে যাবে তোমরা ঘরে ঘরে আজ্জত পড়ো আর দরকার নেই নবী ইসাল্লাহ ফেরত গেলেন আল্লাহ নবীর ইন্তেকালের পরে ওফাতের পরে আর কোন শরীয়ত প্রবর্তিত হওয়ার সম্ভাবনা আছে ফরজেরও সম্ভাবনা নেই অজেবের সম্ভাবনা নাই ওমর আল্লাহ তাল পুনর্জীবিত করে বললেন যে এখন তো আল্লাহ নবী নাই এখন আর শরীয়তের ফরজ ওয়াজিব আর কিচ্ছু হবে না এটা নফল বা সুন্নত যাই হোক তোমরা পড়ো এখন আর কোন সমস্যা নাই তোমরা পড়ো আর নেমাতে নিয়মাতুল বিদআত হাজি আল্লাহ নবী কয়েকদিন পরে যেটা স্থগিত করে গিয়েছিলেন তোমাদের উপর অতিরিক্ত চাপ হয়ে মনে করে সেই সময়টা চলে গেছে এটা কত সুন্দর পুনরায় আমি পুনরায় সেটাকে আবার সুপ্রতিষ্ঠিত করলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা তারাবি সালাত বানান নাই তারাবি নামে কিন্তু আবার কোনো কথা হাদিসে নাই এই সালাতটার টাইটেল পরবর্তীতে দেওয়া হয়েছে তারাবি সেই হিসাবে আমি বলছি যে এখন বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন এটা সুন্দর বেদাত আরে কাজটা তো বেদাত নয় আল্লাহ নবী করে গেছেন আজকের যে বিষয়টা চলছে সেটা হলো সবে বরাত সব ফার্সি শব্দ বরাত ফার্সি শব্দ বরাত মানে ভাগ্য বাংলাতেও বলা হয় আমার বরাতে নাই পামু কোথায় গ্রাম এলাকায় প্রচুর প্রচলন আছে আমাদের টাঙ্গাইলে তো আছে বরাতে নাই পামু কোথার থেকে বরাত সব মানে হলো রাত ওরা বলেন সবে বরাতের রাত সব মানেও রাত রাত মানেও রাত বরাত মানে ভাগ্য ডবল রাত ভাগ্যের ডবল রাত হয়ে গেল আর কি আমরা যেরকম বলে পুলছে রাত পুল মানেও সেরাত সেরাত মানেই পুল দুইটা একই অর্থ কাজে পুল সেরাত না হয় পুল না হলে সেরাত দুইটার যে কোনো একটা বলতে হবে ডবল হয়ে যাচ্ছে আর কি সম্মানিত মুসলিয়ানগণ কেউ কেউ বলেছেন আরবিতে নেওয়ার চেষ্টা করছেন সবে বারা আহ বারা আহ অর্থ মুক্তি অর্থ হলো আজকে ভাগ্যের রাত আল্লাপাক ভাগ্য পুনর্নির্ধারণ করেন ভাগ্য বন্টন করেন সূত্র এটা সবে বারাত আর বারা আত গুনাহ থেকে মুক্তি দেন জাহান্নাম থেকে মুক্তি দেন পাপ থেকে মুক্তি দেন দুর্ভাগ্য থেকে মুক্তি দেন সূত্র এটার নাম বারা আহ এই বারা এবং বরাত কোন শব্দই কোরআনেও এবং হাদিসে নাই সুরা দোকানের কয়েকটি আয় বিসমিল্লাহির রহমান রহিম হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনসাল্লাহু ফি লাইলাতিন মুবারাকাহ إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم ওনারা বলছেন না আছে আছে কোথায় একেবারে সুরাদ সুরাদ দোকানে কোরআনের ডাইরেক্ট কথাবার্তা আল্লাহর ভয় ভীতি সামান্তম তো থাকা উচিত হামিম আল্লাহ আলম বিমুরাদিহি বিদালিক এর দ্বারা কি অর্থ তা আল্লাহ ভালো জানেন আল্লাহ নবী আর কোন তাফসীর করেন নাই ওয়াল কিতাবিল মুবিন সুস্পষ্ট এই কিতাবের কসম আল্লাহ পাক তার কিতাবের কসম নিজেই খাচ্ছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা নিশ্চয় আমরা অবতীর্ণ করেছি উহাকে ফি লাইলাতিন মুবারাকা বরকতময় রাত্রে ইন্না আমরা ভয় প্রদর্শনকারী ফিহা ইউফরাকু কুল্লু আমরেন হাকিম এই রাত্রে যত ধরনের সুস্পষ্ট সুনির্ধারিত বিষয়গুলো বন্টন করা হয় নির্ধারণ করা হয় এখন ওনারা বলছেন যে এই সুরা দোকানের এই আয়াত আয়াতগুলা দ্বারা প্রমাণিত হচ্ছে লাইলাতুল বারাআ লাইলাতুন নিসফিন শাবান স্পষ্টভাবে দেখুন লক্ষ্য করুন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা আমি কোরআনকে অবতীর্ণ করেছি বরকতময় রাতে সে রাত কোনটা কোরআন অবতীর্ণ হয়েছে সূরা বাকারার আয়াতে ভাবে প্রমাণিত শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন শাহরের রমাদান মাস এমন একটি মাস যে মাসে আমরা কোরআন অবতীর্ণ করেছি শাহরু রমাদান আল্লাদি উনজিলা ফিহিল কোরআন যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে আর ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর আমি আমরা অবতীর্ণ করেছি এই কোরআনকে কি কখন লাইলাতুল কাদর লাইলাতুল কাদর কি মাসে রমদান মাসে সুরা কাদর আয়াত সুরা বাকার আয়াত কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহাক রমাদানে আর লাইলাতুল কাদর হল রমাদান মাসে সব মিলা প্রমাণিত কি আরো হাদিস দ্বারাও প্রমাণিত কোরআন কি মাসে অবতীর্ণ হয়েছে এখন সেটা এনে সওয়াল মাসে তাফসির করছে যে বরকতময় রাত হলো কি শাহবানের মধ্য শাবানের পনেরো তারিখ রাত 14 তারিখ দিবাগত 15 তারিখের রাত যে পড়লো আজকের দিন আর কি রাত এবং দিন মিলে কি বারাআত ইমাম ইবনে কাসির বলছেন ওমান قال إنها في ليلة النصف من شعبان كما روي عن عكرمة فقد أبعد النجعة سورة দোকানের তাফসিরে বলছেন যারা বলতে চান যে এই কোরআন অবতীর্ণ এই আয়াতের প্রসঙ্গ হল শাহবান মাসের পনেরো তারিখে বা মধ্যরাত্রে যেমন এক থেকে একটি বর্ণনা রয়েছে তারা আবাদান নুজআ ভুল জায়গায় ঘাস তালাশ করছেন অর্থ হল মরুভূমিতে যারা ছাগল উট ইত্যাদি চড়ায় ভেড়া চড়ায় তারা এক জায়গায় ঘাস শেষ হলে আরেক জায়গায় তালাশ করার জন্য চলে যায় মরুভূমির মধ্যে যাতায়াত করা তো সোজা না কোন জায়গায় ঘাস হতে পারে শুনে বা অনুমান করে তারা আরেক জায়গায় ভেড়া বকরি নিয়ে যায় ভুল জায়গায় যদি ঘুরতে থাকে মরুভূর মধ্যে মরা ছাড়া পথ নাই এবনে কাসির রাহেমাহুল্লাহ বলেন তার তাফসিরের মধ্যে যারা এই লাইলাতু মুবারাকা এই রাত বলতে শাহবানের মধ্যরাত্রি বা মাসের মধ্যরাত্রি বুঝাচ্ছে তারা ভুল জায়গায় ঘাস তালাশ করছে ফাকাদ আবাদ আন যা এই এবারতি রয়েছে তাফসিরে কর্তব্যতা একটি কথাই রয়েছে এটা মারাত্মক ভুল কেউ যদি মনে করে যে এই লাইলাতুল মুবারাকা বলতে শাহবানের মধ্যরাত্রি এটা হলো মারাত্মক ভুল তিনি আরো অনেক কিছু উল্লেখ করেছেন তার মধ্যে উল্লেখ করেছেন এবনুল আরাবি মালিক মুযহাবের বিরাট মুজতাহিদ ফকিহ এবং মুফাসের মুহাদ্দিস তিনি বলেছেন যে লাইল এই রাত্রে খোঁজা বাতিল লাইলাতুন নিসফ মিন শাহবানের ফজিলতের উপরে আর এই তাফসির যারা করবে সেটা হলো সম্পূর্ণরূপে বাতের ভুল কথা ইবনে কাসির ইবনুল আরাবি ইবনুল আরাবি ইবনে আরাবি আবার সে সুফি সেরেকপন্থী ইনি হল আবু বকর ইবনুল আরাবি এবং ইবনে কাসির সহ যত সহিপন্থী মুফাসসিরিনগণ দেখবেন একই তাফসির করেছেন এমনকি মোল্লা আলী কারি হানাফি মেশকাতুল মাসাবি সরা করতে যাও তিনি বলেছেন যে এটা কোন অবস্থাতেই লাইলাতুল নিসফি মিন শাবান নয় এটা হলো লাইলাতুল কদর এবং যেটা রমাদান ইত্যাদি পড়ে হাদিসের যে সকল রেফারেন্সগুলো দেওয়া হয়ে থাকে এই বেদাতের পক্ষে বেদাত কতগুলা করছি আলোচনার কতগুলা পদ্ধতি রয়েছে একটি হলো সালাফি পদ্ধতি আর একটি হলো তাআসসুবি পদ্ধতি আরেকটিকে আমি বলি একেবারে জিলাপি পদ্ধতি আর একটা লাফালাফি পদ্ধতি সংক্ষেপে বর্ণনা দিয়ে যাই কোরআন এবং সহি এবং গ্রহণযোগ্য হাদিস ভিত্তিক আল্লাহ নবীর যুগে সাহাবিদের যুগে সব মিলে যে পরিচ্ছন্ন পদ্ধতি ছিল হল সালাফি পদ্ধতি সালাফে সালেহিনের পদ্ধতি এবং সেই পদ্ধতি মা আবু এবার রাহিমাহুল্লাহ ছিল তিনি বলেছেন যে কিয়াস এবং জয়ীফ ভাদি যদি একত্রিত হয় জয়ীফ হাদিসের উপরে এমন করতে হবে কেয়াস করা যাবে না তিনি বলেছেন ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি হাদিস যদি সহি পাওয়া যায় সেটাই আমার মাযহাব ওই হাদিসের মোকাবেলায় আমার কথা প্রত্যাখ্যান করতে হবে খুলে দেখুন দুরুল মুখতার রদ্দুল মুখতার খুলে দেখুন ফেকুল আকবরের সরার মধ্যে মোল্লা আলী কারি হানাফি বলেছেন ইত্তিবাআন লিজমহুরি উলামায়ে সালাফ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অধিকাংশ সালাফ আলেমদের পদ্ধতি অবলম্বন করে তিনি বলেছেন আল্লাহর হাত আল্লাহর মতে এটার কোন ব্যাখ্যা বিশ্লেষণ করে কুদরতে হাত বলা যাবে না এই হিসাবে তিনিও সালাফি তিনিও যেহেতু হাদিস হাদিস মানার কথা বলেছেন সেই হিসাবে তিনিও আহলুল হাদিসদের অন্তর্গতই তাদেরকে বলেও তারা হাদিস বন্ধু ছিলেন যেহেতু হাদিস সংকলিত ছিল না সুতরাং তাকে মাস আলা দিতে হয়েছে কিন্তু সতর্ক করে দেওয়া হয়েছে যখন সৈয়াদিত যেখানে পেয়ে যাবে আমার কথা প্রত্যাখ্যাত কাজে তিনি রাইট ছিলেন ভুল করছি আমরা কাজে আমি বললাম এগুলা হলো সালাফি পদ্ধতি দ্বিতীয় হলো তাসবি পদ্ধতি কোরআন এবং সৈয়াদিসে যাই থাক না কেন যেটার মধ্যে আসি তো আছি এটার থেকে আমাকে ঘুরাইতেও পারবো না আমি শুনবো না মানবো না জিলাপি পদ্ধতি হয়েছে এখন আবার একটা খালি পেশাপেশি পদ্ধতি তার মধ্যে আমার দু একজন বড় বড় বন্ধু বান্ধব আছে চমৎকার করে শুরু করছেন এই এর উপর কোন সহি হাদিস নাই তবে এইটা একটু পাওয়া যায় তবে এখানে কোনো কাজকর্ম করা যাবে কিনা সেটার ব্যাপারে কিছু সংখ্যক আমলযোগ্য জৈব হাদিস দেখা যায় এখানে কিছু কিছু কাজ করা যাবে যেমন কবর জিয়ারত করা যাবে দোহা করা যাবে সালাতদেই করা যাবে দান খরাত করা যাবে আচ্ছা এইটা বলা আবার চটকরা আবার সরে গিয়ে পরের দুই তিন লাইন পরে গিয়ে আবার বলতেছেন আজকে কোনো আনন্দের রাত না সম্মিলিতভাবে যাবেন না তারপরে মসজিদে জামাতে না পড়লেও চলবে তারপরে ইত্যাদি ইত্যাদি করবেন না আজকে ক্রন্দনের রাত আজকে আল্লাহর কাছে দোয়া মোনাজতের রাত আমি কি বুঝবো সিদ্ধান্ত আমার কি হবে পড়তে ভালোই লাগে সাধারণ পাবলিকগুলো চমৎকার লিখেছেন কিন্তু সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে তিনি পড়বেন দেখবেন এটা জিলাপির পেস পেসায় হয়ে গেছে খাইতে ভালো লাগতেছে মিষ্টি কিন্তু ওর মধ্যে খালি পেস আমার বন্ধুর এই পেঁচা পেঁচা আমি আগেও বুঝতে পারিনি এখনো বুঝি না আটে লাফালাফি পদ্ধতি কিছু কিছু কোরআনের হাদিসের কিছু কিছু আয়াত টায়াত এদিকে কিন্তু পড়েছেন তারপরে লাফানো শুরু করে দিয়েছেন যেরকম একটা বই আমাকে এক বন্ধু দিয়েছেন মেয়েরাজের উপর এবং এর উপরে লাইলাতুল বারা আজ যেটাকে বলছেন লাইলাতুল নিসফিমিন শাবান শবে বরাতের উপরে এবং এর উপরে তারাবির উপরে একটা বই লিখেছেন ওরে পণ্ডিতের ঠেলা মেয়েরাজ শুদ্ধ কোরআনেও নেই হাদিসেও নেই এটা একটা বানাওটি কথাবার্তা ভাই তুমি আরেকটু ভালো করে পড়ে দেখো তারপরে এত সব শব্দ বাক্য প্রয়োগ করেছেন সীমা লঙ্ঘন করে বাহিরে চলে গেছেন আর লাইলাতুল নিসফি মিন শাবান প্রসঙ্গে আলোচনা মোটামুটি ভালোই করেছেন পরে যে বলছেন যে এটা যদি হয়ও তাহলে সমস্যা হয়ে যাবে এই আমাদের দেশে যেদিন সূর্য ডুববে যখন সূর্য ডুববে আমেরিকাতে তখন সূর্য উঠবে তাহলে কখন কিভাবে আল্লাহ পাক পৃথিবীর দিকে দৃষ্টি দিবেন কোন জায়গায় দিবেন বাংলাদেশে যখন সন্ধ্যা আমেরিকায় তখন সকাল সূত্র এটা বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য না আমি এই জায়গায় ভাই আপনি ভুল করেছেন সীমা লঙ্ঘন করে চলে গেছেন আল্লাহর কুদরত আল্লাহর ক্ষমতার মধ্যে আপনার ব্যাখ্যা দিতে বলছে কে ওটা তো সব দিয়ে হবে লাইলাতুল কদর নেওয়া হবে একদিন আগে পিছে হয়ে যাবে হাজ নেওয়া হবে ঈদ নেওয়া হবে রামাদান নেওয়া হবে যেহেতু চাঁদের গতিবিধি সূর্যের গতিবিধি ওটা হবেই আল্লাহ এমনকি সূর্য ডোবা উদয়স্ত নিয়েও হবে ওটা আল্লাহর ক্ষমতা আল্লাহর কুদরত আল্লাহ কিভাবে বাস্তবায়ন করেন ওটা আল্লাহই ভালো জানেন আল্লাহর অসীম ক্ষমতার তো আমি ব্যাখ্যা করতে পারি না আল্লাহ করবেন সেটা আল্লাহর ইচ্ছা মতো তিনি সীমা লঙ্ঘন করে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে দিতে এমন বিশ্লেষণ করে ফেলেছেন যে আসল জায়গাতে বহু দূরে নিয়ে যাওয়ার পরে বলছেন যে এই সকল যেগুলা কোরআন হাদিসের আয়াত এগুলাকে হ্যাঁ, কোরআনের আয়াত এবং হাদিসগুলোকে মেটাফরিক এবং রূপক অর্থে নিতে হবে এখানেই তো আপনি মমতাজেলা এবং জাহমিয়াদের দলে ঢুকে গেলেন যে প্রত্যেক বিষয়ের আপনি নিজের ভাব মতো ব্যাখ্যা করতে হবে কয়টার ব্যাখ্যা করবেন এগুলার উনি আবার এটা হলো লাফালাফি পদ্ধতি কোরআন সুন্নার বিভিন্ন কয়েকটা জানার পরে নিজের জ্ঞান নিজের বুদ্ধি নিজের বিবেচনা বৈজ্ঞানিক আলোচনা দার্শনিক চিন্তাধারা সব নিয়ে এসে সব এলোমেলো করে ফেলেছেন যা খুশি তার তর্জমা করছেন যা খুশি ব্যাখ্যা বিশ্লেষণ দান করছেন কাজে আমরা বলি আহলুসুন্নাউল জামাতের ব্যাখ্যা বিশ্লেষণ এবং যে পদ্ধতি সেটাই হলো সঠিক পদ্ধতি নিরাপত্তার পদ্ধতি কাজে পদ্ধতির মধ্যে আমাদেরকে থাকতে হবে পদ্ধতির বাইরে আমাদের যাওয়া যাবে না আসুন হাদিস বিশ্লেষণের পদ্ধতি কয়েকটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরি ভাইয়েরা যেগুলা নিয়ে কথাবার্তা বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস ইবনে মাজার মধ্যে রয়েছে এবং বর্ণিত রয়েছে জামে তিরমিজির মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন ফাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান আল্লাহ নবীকে আমি বিছানায় পাচ্ছিলাম না কোনো এক রাতে তখন চিন্তা করলাম যে উনি গেলেন কোথায় তখন আমি দৌড়ে চলে গেলাম বাকিতে জান্নাতুল বাকি কিন্তু না জান্নাত মানে বেহেশত ওটা কোনো বেহেশত না কিচ্ছু না বাকি হল গারকাদ বাকি মানে হলো জায়গা যেখানে গারকাদ নামক কাটা গাছ হতো পরে কাটা গাছ উঠে গেছে শুধু বাকি রয়ে গেছে বাকি বাকি আছে কাজে জান্নাতুল বাকি বলতে হবে না বাকি বলতে হবে সেখানে চলে গেলাম গিয়ে দেখি নবী সাল্লাম তো আসলাম সেখানে রয়েছেন কোন কোন বর্ণনায় দেখা যায় আকাশের দিকে তাকিয়ে আছেন কোন কোন বর্ণনায় দেখা যায় তিনি এমনি রয়েছেন কোন কোন বর্ণনায় দেখা যায় তিনি সিজদারত অবস্থায় রয়েছেন কবরের কাছে তখন আমাকে দেখে আল্লাহ নবী বললেন আয়েশা তুমি কি ধারণা করছো আইয়া আল্লাহ আলাইকে ও তোমার উপর আল্লাহ এবং তার রসুল জুলুম করবেন যে না আমি ধারণা করেছি আজকে আমার এখানে থাকার কথা ছিলেন আমার এখানে রাত্রে কোথায় গেলেন আমার অন্য কোন সতীনের ঘরে গেছেন কিনা তখন আল্লাহ নবী বললেন আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত আজকে শাবান মাসের মধ্যরাত অর্থাৎ পনেরো তারিখ আজকে আল্লাহ মাফ করে দেন আদাদে সারে গানামে কালব আরব দেশের কালব গোত্রের ছাগল হলো সবচেয়ে ভেড়া সবচেয়ে বেশি কালব গোত্রে যত ছাগল ভেড়া আছে তার যত লোম আছে ওই পরিমাণ গুণা বা এর চেয়ে বেশি গুণা আল্লাহ পাক আজকে রাত্রে মাফ দেন সোহান আল্লাহ আলহামদুল্লাহ ইন্নাল্লাহ পরে আচ্ছা আলোচনা শেষ করে নিই শেষ মানে একটা পর্যায়ে নিয়ে যাই এই বর্ণনা করছেন তিরমিজিও বর্ণনা করেছেন ইবনে মাজাও বর্ণনা করেছেন এখন এইটা দেখবেন যে কালকে আমি লক্ষ্য করলাম বহু চ্যানেল ঘুরেলাম দেখলাম যে আছে হুজুররা আলোচনার উপরেই আছেন সুবহানাল্লাহ পড়ার মধ্যে আছেন আলহামদুলিল্লাহ ভালো কথা কিন্তু মিথ্যা কথা বলার পরে সুবহানাল্লাহ বলে স্বীকৃতি দেওয়া বড়ই জটিল ব্যাপার এটা বর্ণনার পরে ইমাম তিরমিজি নিজেই বলছেন লা না ইল্লা মিন হাদাল ওয়াজহ হাজ্জাজ বিন আরতার সনদ ছাড়া এই হাদিসে অন্য কোন সনদ আমার জানা নাই সাআলতু মুহাম্মাদান কানা মুহাম্মদ ইউদাইফ হাদাল হাদিস মুহাম্মদ বলতে ইমাম বুখারী ইমাম তিরমিজির মতো ইমাম ইমাম বুখারীর কাছে জিজ্ঞাসা করেন বহু জায়গায় এসে তিরমিজি খুললেই দেখবেন যে আমি এই হাদিসের ব্যাপারে ইমাম বুখারীকে জিজ্ঞাসা করেছি কত বড় উস্তাদ ইমাম বুখারী কত বড় উস্তাদ ইমাম বুখারী যার চেয়ে বড় ইমাম হাদিসের কেউ নেই হাদিসটা সহি হতে পারে কিনা ইমাম তিরমিজির মতো ইমাম বলছেন আমি জিজ্ঞাসা করেছি অনেকে জিজ্ঞাসা করে জানেন আবার ছাপাইয়া যায় নিজের বুজুর্গি জাহির করার জন্য আরে অমকের কাছে আমার জিজ্ঞাসা করছে ইমাম তিরমিজি মনে করছেন ইমাম বুখারিকে জিজ্ঞাসা করার কারণে এটা উল্লেখ করার কারণে আমার মর্তবা আরো বেড়ে যাবে কমবে না কিতাবের মর্তবা বেড়ে যায় ইমাম বুখারির নাম থাকলে বিশাল ব্যাপার ইমাম বুখারি সোজা ব্যাপার না ইমাম বুখারীকে জিজ্ঞাসা করেছিলাম এই হাদিসের ব্যাপারে তিনি বলেছেন হাজ্জাজ বিন আরতা লাম ইয়াসমা মিন ইয়াহইয়া ইবনে আবি কাসির ওয়া ইয়াহইয়া ইবনে আবি কাসির লাম ইয়াসমা মিন উরওয়া এই হাদিসের সনদের দুই জায়গা কাটা হাজ্জাজ বিন আরতা তিনি ইয়াহইয়া ইবনে আবি কাসির কাছে শুনেন নাই কাটা তারপরে বর্ণনায় ভাবে আছে এবং ইয়াহইয়া ইবনে আবি কাসির উরওয়ার কাছে শুনেন নাই সনদের দুই জায়গায় কাটা রয়েছে কাজী ইমাম তিরমিজি জয়ীব বলেছেন ইমাম বুখারী জয়ীব বলেছেন সনদের দুই জায়গা কাটা সুতরাং এর পরেও আশ্চর্য ব্যাপার তিরমিজির বর্ণনা করছেন তিরমিজির রেওয়ায়াত করেছেন কিন্তু ইমাম তিরমিজি এবং ইমাম বখারি ওই কিতাবের মধ্যেই নিচে কি উল্লেখ করেছেন ওইটুকু আবার তারা বর্ণনা করছেন না আশ্চর্য ব্যাপার জন্য এলাল হাদিস উলুমুল হাদিসের বিবরণ ইত্যাদি না পড়ে আপনার কেন কথাবার্তা বলেন আপনাকে যদি খুতবা দিতে হয় বিবরণ দিতে হয় আমি বলছি না যে সবার একটা খুব বড় মানের আলেম সবার হওয়া সম্ভব বলছি না আমরাও কোন রকম কোন রকম একটু বলতে পারি কিন্তু আপনারা যারা টিভিতে বিভিন্ন চ্যানেলে আলোচনা করেন তারা সুস্পষ্ট ভাবে সম্পূর্ণ কেন বলছেন না ছাপিয়ে যাচ্ছেন কেন এই এক বর্ণনা গেল এই বর্ণনাটি আরো কয়েক ভাবে এসেছে আল ইলাল আল মুতানাহিয়াতে ইমাম ইবনুল জাউজি উল্লেখ করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরেই থাকার কথা ছিল আল্লাহ নবীর আল্লাহ নবীকে খুঁজে না পেয়ে তিনি চলে গেলেন সতীনদের ঘরে আগেই বলেছি যে তিনি যদি সতীনদের ঘরে গেছে ভয় করে থাকেন তাহলে সতীনের ঘরের দরজা টোকা দেবেন তিনি কবরস্থলে যাবেন কেন সোজা কিন্তু এর জব আরেক হাদিস রয়েছে আরেক বর্ণনা রয়েছে যে আমি আমার সতীনদের ঘরে টোকা দিলাম টোকা দিয়ে দেখি যে সেখানেও নাই তখন ঘরে ফিরে আসলাম ফিরে আসার পরে দেখি যে আল্লাহ নবী এমন ভাবে পড়ে আছেন কাস্তাউবে সাকেদ কাপড় যেভাবে পড়ে আছে ওইভাবে পড়ে থাকে আল্লাহ নবী ওইভাবে সিজদায় পড়ে আছেন আরেক বর্ণনা আছে এইভাবে সিজদায় পড়ে থাকা দীর্ঘ সিজদায় পড়ে থাকার কারণে আমি চিন্তা করলাম যে তিনি মারা গেলেন কিনা বুড়া আঙ্গুল ধরে দিলাম খোঁচা উনি আরেক সিজদা করলেন অনেক দোয়া কালাম সিজদার মধ্যে পড়লেন পড়ার পরে তারপর জিজ্ঞাসা করলেন আয়সা কি ব্যাপার তখন আয়সা নবী সাল্লাম বললেন যে তুমি কি জানো আজকে রাত্রে ফজিলত তারপর আল্লাহ নবী কাহিনী বললেন একই বিবরণ সেই অনুবাদ থেকেই আমি রাত্রে আল্লাহ নবীকে খুঁজে পেলাম না খুঁজতে খুঁজতে বেরিয়ে গেলাম মসজিদের সতীনদের দরজা টোকা দিয়ে যখন হাঁটে হেঁটে চলেছি আল্লাহ নবী মসজিদের নবীতে সিজদায় পড়ে আছেন আল্লাহ নবীর গায়ের উপরে আমার পা পড়ে গেল বাকি বর্ণনা একই চিন্তা করেন একটাই হাদিস বিবরণ একটা হলো কবরস্থানে একটা হলো নিজের ঘরে আর একটা হলো মসজিদে নবীতে ওরাতকে এই বর্ণনা কাহিনী তিন প্রকারের আসলে তাহলে ঘটনাটা ঘটলো কোথায় ঘটনা কোথাও ঘটে নাই ঘটেছে পরবর্তী যুগের কোন এক রাবি যিনি এই বর্ণনাটা বানিয়েছেন এটা আল্লাহ নবীর হাদিস নয় নাহলে এত প্রকারের বিবরণ থাকার কথা নয় সম্মানিত উপস্থিতি একই বিষয়ের উপরে কবরস্থানে একবার ঘরের মধ্যে একবার মসজিদের উপর একবার কাপড়ের মধ্যে মতো পড়ে আছেন আবার আল্লাহ নবীর গায়ের উপর মসজিদ নবীতে আমি পাড়া দিয়ে বসলাম আবার যে দেখলাম কবরস্থানে তিনি দাঁড়িয়ে আছেন কোনটা সত্য এটাকে বলা ইতরাব হাদিসের ভাষায় যে কোন অবস্থাতেই হাদিসের সনদে বা মতনে টেক্সটে এমন ধরনের বৈপরীত্য যা মিলানো সম্ভবপর না আর নিজের ঘর মসজিদ পাড়া লাগলো কবরস্থান তিনটা এক জায়গায় নয় সম্ভবপর নয় অথচ দলিল দিয়ে চলেছে দ্বিতীয় বিষয় যে আজকে মহাজ থেকে বর্ণনা আছে আবু রাজুল্লাহ থেকে বর্ণনা আনহু থেকে বর্ণনা আছে আয়েশা থেকে বর্ণনা আছে বাই হাকি তাবারানি সহ কুতনি সহ বিভিন্ন রাবিরা বর্ণনা করেছেন সেটা হলো যে আজকে রাত্রে আল্লাহ ওয়াহদাহু অর্থাৎ লাইলাত নিসমিন শাহবানের রাত্রে আল্লাহ পাক সকলকেই মাফ করে দেন বিশেষ দৃষ্টি দেন লাইয়াত্তালেও আল্লাহ পাক বিশেষ দৃষ্টি দেন তারপরে সকল লে লিজামিই খালকিহি সকল সৃষ্টি জগৎকে তিনি মাফ করে দেন দুইজন ছাড়া একজন হলো মোশরেক আরেকজন হল মুশাহিন মোশরেক হলো যে সেরেক করে আরেকজন হলো যে হিংসা করে হিংসার দুই ভাগ দিন ধর্ম আল্লাহ রসুলের সাথে কোরআনের সাথে হিংসা করেন বা একজন মুমিন আরেকজন মুমিনের সাথে একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে একজন মানুষ আরেকজন মানুষকে অন্যায়ভাবে হিংসা করে বিদ্বেষ করে এই দুই শ্রেণীকে ক্ষমা করে দেন না এখানে ইবনুল্লাহিয়া দাহাক থেকে বর্ণনা করেছেন এই বর্ণনাকে এলাল মোতানা ইবনুল জাউজি বলেছেন তাহিবুল হাদিস এটা গ্রহণযোগ্য না তবে আমাদের আব্দুর রহমান মোবারকপুরি সাহেব তিরমিজির ব্যাখ্যাতে বলছেন যে এটা বহু সনদে বর্ণিত কোনটার মধ্যে রাবি জাইফ কোনটার মধ্যে সনদের কাটা কোনটা হলো মাখুল থেকে মুরসাল কোন একটা শুদ্ধ সনদ এখানে পাওয়া যায়নি তবে যেহেতু বহু বর্ণনা আছে তিনি বলছেন যে সকল কিছু মিলিয়ে মনে হচ্ছে এর একটা ভিত্তি আছে আল্লাহ আলবানি বলছেন ওয়াল হাদিসু কাতে হাদিসের মধ্যে সনদ কাটা আছে দুই নম্বর ভি ইতরাব এর মধ্যে অসংলগ্নতা আছে এটা মিলানো সম্ভবপর নয় তারপরেও ওয়াহুয়া কাবিউন ইনদি লিশাওয়াহিদিহি যেহেতু বহু সূত্রে বর্ণিত সবই জয়ীব সবই কাটা কোনটা জয়ীব কোনটা কাটা এবং মোরসাল সবই জয়ীব সব মিলা বহু জয়ীব মিলা আমি মনে করি যে অনেকগুলা জয়ীব মিলে একটু শক্ত পর্যায়ে চলে গেছে এটাকেই ওনারা পুঁজি করে টিভিতে বলে চলেছেন যে আলবানি সহি বলেছেন আলবানি সহি বলেছেন আলবানি সহি বলেছেন কখনো আলবানি এটাকে সহি বলেন নাই তিনি বলেছেন মুক্তারেফ তিনি বলেছেন মুন কাতে ওনাকেও বহুগুলা সাক্ষী আর আছে সেই জন্য আমি বলি জয়ফের স্তর থেকে একটু শক্ত স্তরে পৌঁছেছে কিন্তু কোন আমলের কথা এখানে নেই আর আমার ভাইরা ওখানেও মিথ্যা কথা বলে চলেছেন আলবানি সহি বলেছেন আলবানি সহি বলেছেন আলবানি সহি বলেছেন আরে ভাই আলবানি তো কত কিছু স্পষ্ট সহি বলেছেন রফুল এদিন হাদিস তিনি সহি বলেছেন করেন না কেন জোরে আমির হাদিস তিনি সহি বলেছেন আপনি করেন না কেন কত কিছুই তো আপনাদের আমলের বিরুদ্ধে তিনি সহি বলে গেছেন কোনটার আমল করেন এখানে যেটা উনি সহি বলেন নাই সেটাকে আপনারা সহি বলে চিৎকার করছেন আলবানি আলবানি করছেন <clears throat> সম্মানিত উপস্থিতি তিন নম্বর যেটা মনে থাকেন এখানেও কথা আছে এখানে আবার আরেক জায়গায় ছয় জনের কথা আছে কয়জনকে মাফ করে দেন আল্লাহ কয়জনকে মাফ করেন না যারা নির্ধার সবসময় মদ পান করেন তাদেরকে আল্লাহ মাফ করেন না তারপরে বাবা মার সাথে যারা বাবা মার কথা শুনে না তাদেরকেও মাফ করেন এখানে আবার ছয় জনের কথা আছে ওখানে দুইজন আরেক রেওয়ায়তে আছে ছয় জন এখন কোনটা ঠিক বলবেন হতে পারে কম অবশ্যই হতেও পারে সেটা হাদিসের মতো অবকাশ রয়েছে আরেকটি বর্ণনা দিয়ে থাকেন আলী রাজিল্লাহ তালান থেকে বর্ণিত সেটা শুনান ইবনে মাজায় বর্ণনা আছে তিনি বলেছেন যে আল্লাহ নবী বলেন যে আজকের এই রাত্রে লে গুরু আল্লাহ পাক প্রথম আকাশে আকাশে নেমে আসেন লে গুরু বিশ্বাস সূর্য ডোবার সাথে সাথে তারপরে তিনি পৃথিবীর দিকে সৃষ্টি জগতের দিকে বিশেষ নজর দেন তারপরে তিনি ক্ষমা করে দেন ও এটা না এটা অন্য হাদিস ওটা মোয়াজিবনে জবালে জাবু মুসা হাদিস যেটা আগেই বর্ণনা চলে গেছে বিশেষ দৃষ্টি দেন আর মাফ করেন ওটাও ইবনে মাজার বর্ণনা রয়েছে তাবারানির বর্ণনা রয়েছে তারপর দারাকুতনির বর্ণনা রয়েছে কিন্তু ওনারা ইবনে হব্বান ইবনে আদি তারা বর্ণনাও করেছেন নিচে বলেও দিয়েছেন মানাকির মুনকার এটা সব কাটা এটা দুর্বল নিজেরাই বলে দিয়েছেন রাওয়ায়াতে পরে পরেই সব আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যেটা সেটা হলো যে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু এই রাতে ক্ষমা ডাকতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু কেউ কি আছো গুনাহ মাফ চাবে আমি তাকে মাফ করে দেব কেউ কি আছো রেজেক চাও তাকে আমি রেজেক দিয়ে দেব কেউ কেউ আছে মুবতালান বিপদ আপদে রোগে শোগে তোমরা নিমজ্জিত আছো আজকে চাও আমি দিয়ে দেব আলা কাজা আলা কাজা কে আছো অমকে অমক অমক সমস্যায় তমক সমস্যায় আজকে চাও হাত্তা ইয়াতলু আল ফাজর ফজর পর্যন্ত সন্ধ্যার সময় আল্লাহ নেমে আছেন ডাকতে থাকেন আর এর আগের বলছেন যে إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها রাত্রে তোমরা জাগরণ করো এবং দিনে তোমরা সিয়াম পালন করো এর সনদের মধ্যে ইবন আবি সাবরা মিথ্যাবাদী ইমাম নাসাই বলেছেন মাতরুক পরিত্যক্ত এবং ইমাম আহমদুল হাম্বল বলেছেন সে হাদিস জাল করে হাদিস বানায় ইমাম বুখারী বলেছেন দাঈফ ইয়াহিয়া ইবনে মাইন তাকেও বলেছেন তাতে গ্রহণযোগ্য নয় এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত যে রাত্রে ইবাদত করো এবং দিনে সিয়াম পালন করো এটা সম্পূর্ণরূপে মৌজু বানাওটি হাদিস আমল জাল আকুল কনজস্ত কাজে আমরা এখানে কয়েক প্রকারের দলিল পেলাম এক প্রকারের দলিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নয় কেন্দ্রিক দ্বিতীয় বিবরণ যেগুলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আবু যর গফারি থেকে আবু না আবু মুসা আশআরি থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইত্যাদি থেকে যেটা ওইটা পেলাম আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে পেলাম যে রাত্রে তোমরা জাগরণ করো দিনে সিয়াম পালন করো মোটামুটিভাবে তিন প্রকারের দলিল আমরা পেলাম তিন প্রকারের দলিলই কোনটাই সহি নয় কোনটা জাল কোনটা কাটা কোনটা মোস্তারেব কোনটা অসংলগ্ন এই জন্য এবনুল আরবি রাহিমাহুল্লাহ বলেছেন তফসিরে কুর্তুবুতে উল্লেখ আছে যে লাইলাতুন শাহবানের উপরে যত দলিল প্রমাণ ফজিলতের উপরে আমলের উপরে যা কিছু আছে কোনটাই গ্রহণযোগ্য নয় তেল শেখুল ইসলাম তাইমিয়া এই ধরনের কথা বলেছেন এবং অধিকাংশ মুহাদ্দিসিনদের মতো তাই এখন কথা হলো যে যদিও ধরে নেই যে একটা বর্ণনা যেটাকে আল্লামা আলমানি বলেছেন যে এটা বিভিন্ন দলের প্রেক্ষাপটে এটা একটু গ্রহণযোগ্য সেটা হলো আল্লাহ পাক এই রাত্রে হিংসুক এবং মোশরেক ছাড়া সকলকে মাফ করে দেন এর উপর ভিত্তি করে আমরা কি করতে পারি কোন আমলের কথা এখানে উল্লেখ নেই কি আমল করব আমরা এখানে কেউ কেউ বলছেন হালুয়া রুটি করতে হবে যে হালুয়া রুটি কেন করবেন যে নবী সাল্লাল্লাহু আলাইসালামের দাঁত ভেঙে গিয়েছিল সুতরাং তিনি নরম খাবার খেয়েছেন হালুয়া রুটি সুতরাং আজকে হালুয়া রুটি খেতে হবে নির্বোধ ওহুদের যুদ্ধ হয়েছে সওয়াল মাসে আর তুমি হালুয়া রুটি খাবে সাবান মাসের পনেরো তারিখে রমজানের পরে সওয়াল উহুদের যুদ্ধে আল্লাহ রবের দাঁত ভেঙে গিয়েছিল তিনি হালুয়া রুটি খেয়েছিলেন আর তুমি সাবান মাসের পনেরো তারিখে হালুয়া রুটি খাবে আর বন্টন করবে কত বড় আহাম্মুকি কত বড় আহাম্মুকি কথাবার্তা তারপরে তোমার যদি আল্লাহ নবীর সাথে এতই মহব্বত থেকে থাকে দাঁতটাই ভেঙে ফেল না কেন খাওয়ার সুন্নতটা গ্রহণ করবে কষ্টের সুন্নতটা গ্রহণ করবে না ইমাম বুখারী চমৎকার একটা অধ্যায় রচনা করেছেন আল উলামা ওয়ারাসাতুল আলেমরা হলেন নবীদের ওরিশ তারপরে বর্ণনা নিয়ে এসেছেন আল্লাহ নবীর উহুদের যুদ্ধে কি কি কষ্ট হয়েছিল দাঁত ভেঙে গেছিল ক্ষত বিক্ষত হয়ে গেছিলেন তোমরা অরিস খাওয়ার অরিস শাস্তির অরিস না ইমাম বুখারি বড়ই অত্যন্ত সূক্ষ্ম মানুষ দারুণ দারুণ হেডলাইন করেন এবং হাদিস নিয়ে আসেন বোঝা বড় কষ্টকর তোমরা তো আল্লাহ নবীর অরিস হালুয়া খাওয়ার অরিস কষ্টকে সহ্য করবে আজকে নাকি ভাগ্যের বদল হয় ওই আলতু মাঝি বলছিল হুজুর আল্লাহর বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই সমস্যা হয়ে গেল আরেক জায়গায় যে কি আমরা গরিব মানুষ পনেরো বছর যেমন নৌকা পাই হুজুর আর সবে বরাত করি এই নৌকা মামার আমার শেষ হল না তবে আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই কারণ হলো যে হুজুরের দোয়া করানো হয় মোনাজাত করানো হয় টাকা পয়সা ওই ধনী মানুষই দেয় মসজিদে যে শিরনির আয়োজন করা হয় বন্টন করা হয় ওটা ওই ধনী মানুষই দেয় গরিবের যে পয়সা দেয় ওই ধনী মানুষের দেয় সবাই মিলে দোয়া ওই ধনীর জন্যই করে ও ধনীর পরে ধনী হইতে তাকে রাত শেষ হয়ে যায় আর উপর থেকে ডাক আসতে থাকে গরিবের জন্য সাবেক হুকুম বহাল রাত শেষ পনেরো অবসর যাবত নৌকা ভাই আলতু মাজির কথা হুজুর কিচ্ছু হইল না আল্লাহর বিরুদ্ধে অভিযোগ নাই এখন কি করবে মোনাজাত খালি বড় লোকের জন্যই হয় কেন তারা টাকা পয়সা দেয় সব আমাদের জন্য কিছু হয় না কি করব কাজেই ভাই আর তারপরে বড় কথা হলো দলিল থাকলে তো রাতের কোন দলিল নেই সুস্পষ্টভাবে গ্রহণযোগ্য কিচ্ছু নাই তাহলে আপনি মোনাজাত করে করবেন কি এখানে নির্ধারণ করে সহিল বুখারির হাদিস ইয়াতানাজ্জালু রাব্বুনা ইলা সামায়ের দুনিয়া কুল্লা লাইলাতিন আল্লাহ নেমে আসেন প্রত্যেক রাত্রিতে ইয়াবকা আল আখির আল্লাহ শেষের আসমানে নেমে আসেন প্রত্যেক রাত্রিতে যখন রাত্রের এক তৃতীয় অংশ অবশিষ্ট থাকে তারপরে ডাকতে থাকেন মাইয়াদউনি ফাস্তাজিব লাহু কে আমাকে ডাকবে আমি তার দোয়া কবুল করব এবং কে আমার কাছে চাচ্ছ আমি তাকে দিয়ে দেব আল্লাহ পাক নিজে ডাকতে থাকেন সোহেল বুখারির হাদিস সহি মুসলিমের হাদিস এখন শেষ রাতে উঠা আপনি কি বন্টন করবেন কি দান করবেন কোন অনুষ্ঠান করবেন প্রত্যেক শেষ রাতে উঠে এখানে হলো আপনার নীরব এবাদত এটা সোহেল বুখারি সহি মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত সেখানে কেউ যাচ্ছেন না এই আয়োজনের প্রচলন কখন হলো মোল্লা আলী কারি রাহিমান লিখেছেন মেশকাতুল মাসাবির ব্যাখ্যা করতে গিয়ে যে চারশত আটচল্লিশ হিজড়িতে সর্বপ্রথম বায়তুল মাকদেসে ফিলিস্তিনে এটা শুরু হলো আপনারা পড়ে দেখতে পারেন মোল্লা আলী কারি রাহিমুল্লাহর মেশকাতুল মাসাবির সরার মা জাফি লাইলাতুল নিসফি মিন শাবান 448 হিজরিতে সর্বপ্রথম ফিলিস্তিনে এই আয়োজন শুরু হলো ব্যাপক আয়োজন ব্যাপক খাওয়া দাওয়া ব্যাপক আলোক সজ্জা অগ্নি টগ্নি জালি একেবারে দারুণ ভাবে শুরু করে দিলেন সেই বেদাত মিশরেও চলে গেল দুর্দান্ত ভাবে সেখানেও তারা সেগুলো আয়োজন করা শুরু করে দিলেন তারপরে আলেমুল আমরার প্রতিবাদ করলেন তারাও টিকে থাকতে পারলেন না তাদের বিরুদ্ধে সব বেদাতিরা মিলে একাকার হয়ে গেল টিকে থাকা কঠিন হয়ে পড়ল তো যাই হোক সেটা আবার অষ্টম হিজড়ির প্রথম দিকে চারশো আটচল্লিশ থেকে নিয়ে অষ্টম হিজড়ি পর্যন্ত সাড়ে তিনশো চারশত বছর পর্যন্ত এই বেদাত মিশরে এবং ফিলিস্তিনের টিকাই ছিল তারপরে শাসকেরা যখন বুঝতে পারলেন আলেমুল আমাদের বলতে বলতে ফতোয়া দিতে দিতে কথা বলতে বলতে তারপরে শাসকেরা ফিলিস্তিন থেকে মিশর থেকে এটাকে চিরতরে নিশ্চিন্ন করে দিয়েছেন বলল আলী কারির বিবরণ অনেকেই বলে থাকেন আপনাদের এগুলো নিয়ে কথা বলার দরকার কি আর কোন বিষয়বস্তু আপনারা খুঁজে পান না যে আমাদের তো বলতেই হবে যেটা প্রচলন যেটা সমস্যার উৎপত্তি হচ্ছে এবং এটা ইনশাল্লাহ কমবে কমছে মিলাদ নিয়ে যখন আমরা এক সময় কথা বলতাম আর কথা বলার লোক ছিল না আস্তে আস্তে কমতে কমতে যুক্তি দিতে দিতে তর্ক দিতে দিতে আলোচনা করতে করতে এখন অনেক কমেছে দুই চার পাঁচ বছর আগে যখন এই নিয়ে আমরা কথাবার্তা বলা শুরু করি এবং আমাদের বড়রা বন্ধুরা বলা শুরু করেন তখন কেউ জানতো যে এভাবে কমে যাবে এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ওনারা তাসুবি পদ্ধতি থেকে আপাতত জিলাপি পদ্ধতি পর্যন্ত আসছেন যে না ওটা সহি না রাওয়ায়ত পাওয়া যাচ্ছে না এই সে তবে তবে লাগাইতে বলছেন তারপরে এতটুকু সব বাদ দিয়ে একটা পর্যন্ত আসছেন কালকে সব চ্যানেলে আমি লক্ষ্য করলাম বক্তব্যের আলোচনার পদ্ধতিগুলা শেষ পর্যন্ত অনেকে এই পর্যায়ে আসছেন যে আল্লাহ পাক এই রাত্রিতে একমাত্র মোশেক এবং হিংসুক ছাড়া বাকিদের ক্ষমা করে দেন আলমানি এটাকে হাসান বলেছেন বা সহি বলেছেন যাক বাকিগুলা প্রত্যাখ্যান করে এখন একটা পর্যন্ত এসে থামছেন জীবনে ভিক্ষা দেন এক কৃপণ মানুষ রাগের চুটে ফকির দিতে সাই ছাই পকেটে নিয়া ফকির যাচ্ছে খুব খুশি আর একজন সাই দিলে এতই খুশি যে এর আগে তো কোনদিন হাতই লড়ায় নাই ছাই দিয়ে অভ্যাস করুক আস্তে আস্তে শুরু করছেন আলহামদুলিল্লাহ পা তো আসছেন অনেক ক্ষেত্রে এখন পাইকারি কথাবার্তা ওইভাবে বলছে না তো দুই একটি চ্যানেল লক্ষ্য করলাম যে এবাদতি তো হচ্ছে সিয়াম পালন সমস্যা কোথায় বলুন আল্লাহ দলিল প্রমাণের দরকার নাই চ্যানেলের নাও বলছি না হুজুরের নাও আমি বলছি না শুরু করে দিলেন ওইখানে আবার আরেকজন স্পষ্ট বললেন তার আগেই এটা এটার কোন দলিল প্রমাণ নেই বেদাত এখন আর কেউ কাউকে সহজে ছেড়ে দিচ্ছে না আলহামদুলিল্লাহ এটা বিরাট ব্যাপার আস্তে আস্তে ইনশাআল্লাহ আমি আশাবাদী এই বেদাত এই দেশ থেকে উঠে যাবেই এবং যাবে ইনশাআল্লাহ কিছু কিছু যারা তারা থাকবেই বেদাত ধরে ওটা তাদের ব্যবসা তাদেরকে একটা নিশ্চিন্নিত করা যাবে না কিন্তু অনেক ক্ষেত্রে উঠে গেছে আলোচনা হচ্ছে কথাবার্তা হচ্ছে এবং বিস্তারিত হবে বিবরণ চলছে তবে চার শ্রেণীর মধ্যে জিলাপি পদ্ধতি বেশি সমস্যাপূর্ণ এটা সাবধানে থাকতে হবে দলিল নাই তার পিছনে আবার তবে এই তবে তবে শেষ করতে হবে আবার কেউ কেউ বলছেন যে কি অস্তিত্ব আছে তা তো বুঝতে পারলাম আর আমি সূর্যের অস্তিত্ব আছে তাই বলে আমি সূর্য পূজা করতে পারি না কিনা চন্দ্রের অস্তিত্ব আছে আমি কি চাঁদের পূজা করতে পারি কিনা অস্তিত্ব থাকলেই সেখানে কোন আমল করতে হবে সেটার দলিল কোথায় আপনি পেলেন লাইলাতুন তো মিন সাবান সাবান মাস আসলে তার পনেরো তারিখ আসবেই এটাই স্বাভাবিক কারণ সেখানে আমি করবটা কি কাজটা কি আপনি কে করতে বলেছে এগুলা কাজেই বেদাত এই জন্য সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলেছেন যে শয়তান শয়তান বেদাতকারীর উপরে এত খুশি যতটা খুশি কাপের উপরে না শয়তান কুফুরি যারা করে তাদের কাছে তাদের চেতে বেদাত যারা করে তাদের উপর বেশি খুশি এ কেন যে কাফের হেদায়ত হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু বেদাতি মনে করে যে এটাই সত্য এটাই সঠিক তাকে সোজা পথে আনা বড়ই কঠিন তাকে সোজা পথে আনা বড়ই কঠিন কিন্তু আলহামদুলিল্লাহ মানুষ পড়াশোনা করছে লেখাপড়া করছে জানতে পারছে বুঝতে পারছে অসারতা যেটা সেটা তার ত্যাগ করতে পারছে তবে আয়ামে বীর যেটা তেরো চোদ্দ পনেরো এই সকল দিনগুলা মাছের যে দিনগুলা মাছের যে দিনগুলোকে আইয়ামে বীদ বলা হয় না চোদ্দ পনেরো ষোলো তেরো চোদ্দ পনেরো মাঝখানের যে দিনগুলা যেখানে চাঁদ খুব স্পষ্ট হয়ে উদয় হয় বীদ মানে হল উজ্জ্বল থাকা পরিষ্কার থাকা পরিচ্ছন্ন থাকা এই দিনগুলাতে সিয়াম পালন করা সুন্নত তবে আপনি সবে বরাত বা বরাতের দিনে নিয়ত করে যদি করেন তাহলে বেদাত হবে আপনি ধারাবাহিকভাবে করছেন স্বাভাবিক নিয়মে সিয়াম পালন করবেন এবাদত আল্লাহ পাক যা কিছু তৌফিক দেয় তা আপনারা করবেন اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم شتت شملهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أعلى وأولى وأعز وأجل وأتم وأهم وأكبر